সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته احمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আলোচনার আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি এর সঙ্গে যারা শরিক হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুক্রিয়া অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহর কোরআনের সাথে থাকার জন্য পিস টিভি বাংলার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে পিস টিভির সাথে রাখেন আল্লাহ যেন আমাদের ইমান এবং আমলের সাথে রাখেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সবাইকে আজীবন কোরআনের সাথে রাখেন আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করেন আমিন ইয়া রব্বাল আলমিন আমার ভাইরা বোনেরা আমরা সৌরাতুন্নেসার বাস নম্বর থার্টি সিক্স থেকে কন্টিনিউয়াস আমরা আলোচনা করে যাচ্ছি এবং এই আলোচনা বর্তমান পর্যায়ে যে পর্যায়ে আমরা আছি তা হল মানে হলো ছেলে সাবিল মানে হলো রাস্তা রাস্তার ছেলে যারা রাস্তার ছেলে কারা রাস্তার ছেলে এটা শাব্দিক তর্জমা কিন্তু কয়েক ধরনের অর্থ এটা হতে পারে প্রথম হলো যারা মুসাফির সফর করতে হলে তো আপনাকে রাস্তায় থাকতে হবে ঠিক না পথে থাকতে হবে এটা আপনার রাজপথ হোক এটা আপনার রেলপথ হোক এটা আপনার আকাশপথ হোক এটা আপনার মাঠের পথ হোক গ্রামের পথ হোক এটা আপনার পায়ে হাঁটা পথ হোক সাইকেল দিয়ে যাওয়া পথ হোক রিক্সার পথ হোক বাসের পথ হোক যেন সাবিল হলো পথ যিনি আপনি সফর করছেন মুসাফির যিনি তিনি আপনি হলেন পথের ছেলে পথের ছেলে মানে হলো আপনি পথে আছেন আর পথে থাকলে পরে কত রকমের বিপদ আপদ মানুষের হতে পারে কত ধরনের সুবিধা অসুবিধা হতে পারে আপনি বাড়িতে নিজের এরিয়াতে আপনি অনেক বড় হোমরা চোমরা হতে পারেন অনেক বড় আপনি হয়তো মানুষের কাছে সম্মানের পাত্র হতে পারেন আপনার অনেক কিছু থাকতে পারে আপনি পথে এসে সফরে এসে হয়তো আপনি একেবারে গরিব হয়ে যেতে পারেন সফরে এসে হয়তো আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন সফরে এসে হয়তো আপনার আল্লাহ না করুক সব কিছু হারিয়ে যেতে পারে সব কিছু কারো চুরি হয়ে যেতে পারে যে কোনো অবস্থাতে যে কোনো অসুবিধার মধ্যে পড়তে পারে সেজন্য এরকম যদি মেহমান যারা হয়ে যায় এরকম মুসাফির যারা হয়ে যায় তাদের সঙ্গে যেন আমরা ভালো ব্যবহার করি এমনকি জাকাতের যেই আট খাত আল্লাহ সুবহান হুয়া তালা বর্ণনা করেছেন সৌরাত তওবার মধ্যে ওই আট খাতের মধ্যে আল্লাহ সুবহান হুয়া তালা ওয়াবনে সাবিলদেরকেও শরিক করেছেন এবং বড় বড় ওলামা ইকরাম এই মতামত দিয়েছেন যদি জাকাতের পয়সা দিয়ে প্রয়োজনে মুসাফির খানা বানানো হয় তাহলে এটা জায়েজ মুসাফিররা এসে যেখানে থাকবে এবং খাওয়া দাওয়া হবে থাকা এবং খাওয়ার জন্য এই পয়সা ব্যয় করা জায়েজ আপনি ইন যেগুলো বলি আমরা সরাইখানা মুসাফিরখানা মুসাফিররা এসে থাকবে ঘুমাবে এরকম জায়গাতে জাকাতের পয়সা ব্যয় করা যায়জ বলে অনেকেই কিন্তু মতামত দিয়েছেন এটা প্রসঙ্গক্রমে আপনাদেরকে বললাম তাহলে যারা কোনো কারণে পথের পথিক হয়ে গিয়েছে পথে এসে সব কিছু হারিয়ে ফেলেছে দেশে তারা ধনী থাকতে পারে কিন্তু এখানে তারা গরিব হয়ে গিয়েছে এরকম সিচুয়েশন যাদের হয়ে যায় তাদের সঙ্গে আমাদেরকে এহসান করতে হবে তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে আপনাদের জাকাতের পয়সা তাদেরকে আপনি দিবেন আপনার সদাকাতের পয়সা দিবেন আপনার লিল্লার পয়সা তাদেরকে দিবেন আপনার সাধারণ ডোনেশনের পয়সা আপনি তাদেরকে দিবেন তাদেরকে আপনি ঘরে ডেকে খাওয়াবেন তাদের রান্না করে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে আসবেন আমরা মুসলমানরা এই কথাটা আজ ভুলে গিয়েছি লন্ডনে আমি দেখেছি যারা নন মুসলিম চ্যারিটি খ্রিস্টানরা বিভিন্ন ধরনের আপনার কল্যাণমূলক সংস্থা যারা পরিচালনা করে মাঝে মধ্যে এরকম লন্ডনের রাস্তায় রাস্তায় দেখা যায় অনেক মানুষকে শুয়ে থাকতে দেখা যায় তখন খ্রিস্টানদের এই সমস্ত সার্ভিসগুলো গিয়ে ওই লোকজনগুলোকে উঠায় আনে উঠায় এনে তারা পুনর্বাসনের ব্যবস্থা করে কিন্তু আমরা কোনো মুসলমানরা এটা করতে যাই না এখনো এটাই হলো আমাদের দুর্ভাগ্য আসলে ওই কাজটা আমরা মুসলমানদের বেশি ছিল কোরআন আমাদেরকে ওই কাজ করতে বলেছে যদি রাস্তার থেকে এই হোমলেস মানুষদেরকে এনে আমরা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে পারতাম কমলাপুর রেল স্টেশনের পাশে যারা শুয়ে থাকে কলকাতা রেল স্টেশনের পাশে যারা শুয়ে থাকে বিভিন্ন গাবতলি বাস স্ট্যান্ডে যারা শুয়ে থাকে সাইদাবাদ বাস স্ট্যান্ডে যারা শুয়ে থাকে যারা গ্রামের কোথ থেকে বান ভাষা মানুষ এসেছে আমরা জানি না যদি এদেরকে খালি আমরা খাওয়াইতে পারতাম এদেরকে যদি আমরা পড়াইতে পারতাম তাহলে ইসলামের কিন্তু অনেক অনেক অনেক অনেক বড় কাজ হয়ে যেত কিন্তু আমরা এদিকে খেয়ালও করি না এগুলো দেখতে দেখতে আমাদের চোখে সয়ে গেছে আমাদের মনে কোনো সময় এটার দাগ কাটে না এবং আমরা এই ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ সাধারণত মুসলমানদের পক্ষ থেকে নেওয়া হয় না এটা অত্যন্ত দুঃখজনক এটা খুবই খারাপ আমাদের জন্য আমার ভাইয়েরা আমার বোনেরা আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন আল্লাহ তালা যাদেরকে প্রপার্টি দিয়েছেন পয়সা করে দিয়েছেন আপনারা এগুলোকে খেয়াল করবেন ইনশাআল্লাহ যদি খেয়াল না করেন তাহলে আল্লাহ তালার কাছে আমরা কি জবাব দিব এবনু সাবিল যারা বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ আমাদের জন্য কিন্তু এবনু সাবিল বোঝাটা আরও একটু সহজ আর ধরনের এবনু সাবিলের মধ্যে যারা আসে টোকাই যারা টোকাই একটা পরিভাষা আছে আপনারা অনেকে জানবেন যারা বিভিন্ন নর্দমার ওখানে রাস্তার আশেপাশে কাগজ টোকায় কোনো কিছু তারা পায় কিনা যেগুলোকে পুরনো দোকানে নিয়ে বিক্রি করতে পারবে নিমতলিতে নিয়ে যারা বিক্রি করে তাদের একটু খাবারের ব্যবস্থা হয় কিনা অথবা সেই ময়লার মধ্যে যারা কুকুরের সঙ্গে গিয়ে পেটের ক্ষুদায় কুকুরের সঙ্গে গিয়ে খাবার খোঁজে বড় লোকেরা যে খেয়ে ফেলে দিয়েছে হাড়গোড়ের সাথে সামান্য একটু গোস্ত আছে কিনা হাড়ের সঙ্গে সামান্য ভাত আছে কিনা সেগুলো খেয়ে তারা তাদের জীবন বাঁচাতে চায় তাহলে ওরা কিন্তু এবনুসাবিল যারা টোকায় স্ট্রিট ওয়ার্চিন যারা বলা হয় পথ শিশু যারা আপনারা এটা বললে আর একটু ভালো বুঝবেন যারা টোকায় বুঝবেন না তারা পথ শিশু বুঝবেন ঢাকা শহরে গিয়ে দেখেন কলকাতা শহরে গিয়ে দেখেন দিল্লিতে গিয়ে দেখেন অন্য অন্য দেশের আপনি শহরে করাচিতে গিয়ে দেখেন শত শত শিশুরা দেখবেন রাস্তায় রাস্তায় ঘোরে তারা তাদের জন্ম কোথায় হয়েছে তারা জানে না তারা কোথ থেকে এসেছে তারা জানে না তাদের মা বাবা তাদেরকে কোথায় ফেলে গেল তারা কেউ জানে না অথচ তারা তো মানুষ আমাদের পেটের মতো তাদের পেট আছে তাদের পেটে আমাদের পেটে যেমন খিদা লাগে তাদের পেটে এরকম ক্ষুদা আছে আমাদের যেমন শরীর আছে তাদের শরীর আছে আমাদের শরীর ঢাকতে যেমন কাপড় লাগে তাদেরও কাপড়ের প্রয়োজন হয় আমাদের যেমন ফিলিংস আছে ঠান্ডা লাগলে আমাদের চাদর গায়ে দিতে হয় লেপ তোষক লাগে তাদেরও ঠান্ডা লাগে লেপ তোষক গায়ে দিতে হয় আমাদের যেমন গোসল করার দরকার হয় তাদেরও এরকম দরকার হয় আমরা যেমন মানুষ আমাদের চোখ কান আছে তাদের তারাও মানুষ তাদের চোখ কান আছে আমাদের যেমন একটা বডি আল্লাহ দিয়েছেন তাদেরও আল্লাহ সুবাহান হওয়া তাহলে এরকম একটা বডি দিয়েছেন আমাদের যেমন আল্লাহ একটা মন দিয়েছেন তাদেরকেও আল্লাহ রব্বুল্লা আলমিন মন দিয়েছেন আমরা যেমন বনু আদম তারাও হুবহু আমাদের মতো বনু আদম তারা আমাদের ভাই তারা আমাদের আপনজন কিন্তু আমরা তাদের দিকে খেয়াল রাখি না এই খেয়াল না রাখার কারণে সমাজে এরকম ভুক্তভোগীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে সরকারও এদের দিকে খেয়াল দেয় না আমরাও খেয়াল দেই না সমাজের যারা সমাজপতি আছে আমরাও খেয়াল দেই না সবার বেখেয়ালে তারা এক অন্যায় পথে অনেকে রওনা দেয় তারা কেউ ড্রাগের সঙ্গে যুক্ত হয়ে যায় কেউ অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায় কেউ বোমা বানানোর সঙ্গে যুক্ত হয়ে যায় কেউ হরতাল হলে গিয়ে হামলা করে নানান ধরনের অপকর্মের সঙ্গে তারা লিপ্ত হয়ে যায় আর তারা স্ট্রাগল করে তাদের জীবনকে তারা চালায় আল্লাহ তালা স্পেসিফিকলি বলে দিলেন এরকম যারা আপনার টোকাই যারা পথ শিশু যারা পথে যাদের জীবন পথে যাদের সকাল হয় পথে যাদের বিকাল হয় তারা এরকম পথ শিশু এবং টোকাই এরা ইবনুসাবিলের মধ্যে পড়ে এবং আমরা এই জাতীয় যারা আছে এরকম যারা প্রয়োজনের মধ্যে আছে এই প্রয়োজনের মধ্যে যারা থাকে অসুবিধার মধ্যে যারা থাকে নিডের মধ্যে যারা আছে এদেরকে যদি আমরা সাহায্য করি আল্লাহ আউনিল আবদি মা দামাল ওই ছোট্ট ছেলেটা যে রাস্তার পাশে ঘুমায় থাকে কুকুরের সাথে জড়সড় দিয়ে সে আপনার ভাই সে আপনার ছেলে আপনারও তো একটা ছেলে আছে আপনার ছেলেটা যদি ওই রাস্তায় ওই রকম ওই ছেলেটার মতো ঘুমাতে হতো আপনার ছেলেটার কেমন কষ্ট হতো ও ছেলেটারও তো এরকম কষ্ট হয় আপনি যেমন বাবা ওই ছেলের একজন বাবা আছে বাবে তাকে ফালায় চলে গেছে যেন আপনারা সবাই এরকম যারা আছে তাদের জন্য কিছু করার চেষ্টা করবেন আমি খুশি কোনো কোনো চ্যারিটি এ সমস্ত ছেলে মেয়েদের জন্য স্কুলের ব্যবস্থা করছে খাবারের ব্যবস্থা করছে কিন্তু ওই ছেলে মেয়েগুলোকে আল্লাহর দিন শিখানো এই দায়িত্ব কিন্তু অনেক চ্যারিটিগুলো নিচ্ছে না অনেক সংস্থাগুলো নিচ্ছে না আমরা আমাদের আলোচনাকে কন্টিনিউ করব কিন্তু এর মধ্যে সময় হয়ে গেল আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে والسلام عليكم ورحمة الله وبركاته কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় কোথা থেকে কার মাধ্যমে ওয়াহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ অসৎ কাজের doctor A B M Shahidullah Khan Madani Abdur bin doctor Abu Bakr Mohammad Jahangir আলমের উপস্থাপনায় যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক পথে অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দাও কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত welcome back after the break বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি আমরা আলোচনা কন্টিনিউ করছি সৌরাতুন্নেসার বাস নম্বর থার্টি সিক্স থেকে আমার ভাই ও বোনেরা আমাদের বিরতির আগে আলোচনার বিষয়বস্তু ছিল এবনুস সাবিল এখন এবনুস সাবিলের পরে আমরা এখন আলোচনা করবো আমা মালাকাত আইমানুকুম তোমরা ভালো ব্যবহার করবে তোমাদের দাস দাসীদের সাথে দাস দাসী একসময় ছিল যারা কৃতদাস যারা স্লেব দাস প্রথা যেহেতু পৃথিবীতে এখন নাই এজন্য ওই দাস দাসীর ওই কনসেপ্টটা হয়তো এখন নাই কিন্তু নর্মালভাবে গরিব মানুষ যারা আমাদের খেদমত করে আমাদের কাজ করে এদেরকে আমরা অনেক সময় দাস দাসী বলে থাকি কিন্তু এরা কৃত দাস নয় এরা স্বাধীন চেতা মানুষ এবং আল্লাহ সুবহান হুয়া তাল আমাদেরকে বলেছেন আমরা যেন আমাদের দাস দাসীদের সঙ্গে চাকর বাকরের সঙ্গে যেন আমরা ভালো ব্যবহার করি যদি তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার না করি তাহলে আমরা জালেম হিসেবে পরিগণিত হব আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিবেন নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এই উম্মতকে সর্বশেষ যেই নসিহাত দিয়েছেন সর্বশেষ যেই উপদেশ দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেটা এই কথাই ছিল আসলা আসলা ওয়ামা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ নামাজ ছিল না আর তোমাদের দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করো আমি চিন্তা করে দেখেন নবী এত বড় দায়িত্ব নিয়ে যিনি পৃথিবীতে এসেছেন পৃথিবীর সব সমস্যার সমাধান তিনি দিয়ে গেলেন এত মহান নবী তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছেন চলে যাওয়ার সময় অন্য কত ইম্পর্টেন্ট রাষ্ট্রের বিষয় বিভিন্ন ধরনের মসজিদের বিষয় মাদ্রাসার বিষয় সমাজের বিষয় মানুষের বিষয় জীবনের বিষয় মরণের বিষয় এগুলো বাদ দিয়ে তিনি বললেন সালাতের কথা এবং সালাতের সাথে সাথে দাস দাসীদের সঙ্গে যেন আমরা ভালো ব্যবহার করি সেই কথা বললেন ওয়াই কেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটা করলেন কারণ এই পৃথিবীতে মানুষ মানুষের প্রভু হয়ে যেতে চায় এটাই হলো পৃথিবীর সব থেকে বড় সমস্যা মানুষ মানুষের প্রভুতে পরিণত হয় মানুষ মানুষকে কৃতদাস বানিয়ে রাখতে চায় মানুষ মানুষকে ধ্বংস করে দিতে চায় মানুষই মানুষের সব থেকে বড় শত্রু আমার ভাইরা আমার বোনেরা সেজন্য নবী সাল্লাহ আলি ওসাল্লাম বলে দিলেন আল্লাহ কাউকে গরিব বানিয়েছেন আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন তুমি যে ধনী তোমার কাজের যে ছেলেটা আছে কাজের যেই মেয়েটা আছে তোমার যে ড্রাইভার আছে তোমাকে সাপোর্ট করে সাহায্য করে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যারা আছে তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে কারণ আল্লাহ তালা চাইলে তোমাকেও তো ওই রকম বানাতে পারতেন তুমি যেমন একজন মানুষ তোমাকে যে সাহায্য করে তোমার সার্ভেন্ট যে তোমার চাকর বাকর যারা তারাও তো ওরকম মানুষ আল্লাহ চাইলে তো তোমাকেও চাকর বানায় দিতে পারতেন এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ারলি বলেছেন আল্লাহ নবীর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মা আতা নফসাকা ফাহু আলাকা সদাকা ওমা আতা আমতা ওয়ালাদাকা ফাহু আলাকা সদাকা ওমা আতা আমতা জাউজাতাকা ফাহু আলাকা সদাকা ওমা আতা আমতা খাদেমাকা ফাহু আলাকা সদাকা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামে হাদিস বলেছেন মুসনাদে আহমদের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন তুমি নিজেকে যে খাবারটা খাওয়াও এটা তোমার জন্য সৎকা হিসেবে পরিগণিত হয় তুমি তোমার বাচ্চাদেরকে যে খাবার খাওয়াও এটা সৎকা হিসেবে পরিগণিত হয় তোমার স্ত্রীকে যে খাবার তুমি খাওয়া এটা সৎকা হিসেবে পরিগণিত হয় তোমার খাদেমকে তুমি তোমার চাকর বাকরকে যে খাবার তুমি খাওয়াও এটাও আল্লাহ সুবাহ কাছে সদকা হিসেবে পরিগণিত হবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে তোমরা তোমাদের দাস দাসীদের সঙ্গে তোমাদের চাকর বাকরদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবে আন আবি দর্রেন রাদিয়াল্লাহ আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هم إخوانكم جعلهم الله تحت أيديكم ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালিয়ুতইমহু মিম্মা ইয়াকুলু ওয়ালিয়ুলবিসহু মিম্মা ইয়ালবিসু ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম কত সুন্দর হাদিস আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী বলছেন হুম ইখওয়ানুকুম তোমাদের চাকর বাকররা তোমাদের দাস দাসীরা তোমাদের ভাই তোমাদের বোন আল্লাহ তালা তোমাদের হাতের নিচে তাদেরকে রেখে দিয়েছেন ফামান কানা আকুহু তাহতা ইয়াদিহি যদি কারো হাতের আন্ডারে কারো ভাই থাকে তাহলে সে নিজে যা খাবে তার ওই ভাইকে যেন তা খাওয়ায় আপনি নিজে যা খাবেন আপনার দাস দাসীকে হুবহু একই খাবার আপনার খাওয়াতে হবে আপনি মাছ আর গোস্ত খাবেন দাস দাসীকে ডাল দিয়ে খাওয়াবেন এটা আল্লাহ রব্বুল্লা আলমিন অ্যাকসেপ্ট করবেন না আপনি গোস্ত খেলে তাকে গোস্ত খাওয়াবেন আপনি ডাল খেলে তাকে ডাল খাওয়াবেন আর আপনি যেই কাপড় পরবেন তাকেও সুন্দর কাপড় পরাবেন হ্যাঁ অনেক সময় এমন হতে পারে এক একজনের রুচি একরকম হতে পারে আপনি যে কাপড়টা পছন্দ করেন হয়তো আপনার চাকর ওই কাপড়টা পছন্দ করে না কিন্তু চাকর যেটা পছন্দ করে তার জন্য সুইটেবল সুন্দর একটা কাপড় দেন আর আপনার কাপড়টা পছন্দ যদি সে করে ওরকম কাপড় একটা তাকে কিনে দেন আল্লাহ নবী কত সমতার কথা বলেছেন কত ইকুয়ালিটির কথা বলেছেন সুভান ওয়ালা আর যেই দায়িত্ব তাদের পক্ষে পালন করা সম্ভব নয় এরকম দায়িত্ব তাদের উপরে দিবে না তাদের অ্যাবিলিটি নাই এমন কাজ তাদেরকে দিবে না যদি কোনো অসুবিধায় পড়ে তাদেরকে কোনো কঠিন কাজ দিতেই হয় ফাইনুহুম তুমি নিজে ওই কাজে শরিক হও এবং তাদেরকে তুমি সাহায্য করো আপনারা হজরত অমর রাজি আল্লাহ তালহর ঘটনা শুনেছেন বাইতুল মোকাদ্দাস যখন মুক্ত হলো হজরত অমরের আমলে এবং খ্রিস্টানরা বলল আমিরুল মোমিনিন না আসলে আমরা চাবি কারো হাতে দিব না আমিরুল মোমিনিন মক্কা থেকে রওনা করেছেন তার চাকর তার সাথে আছে চাকর বলল আমিরুল মোমিনিন আমি সারা পথ উটের রশি ধরে নিয়ে যাব আপনি উটের উপরে বসে থাকবেন এটা ভালো হবে কারণ মানুষ এসে তা না হলে আপনাকে চিনবে না হয়তো তোমার বললে না এটা হবে না আমি কতক্ষণ উটের রশি ধরে হাঁটবো তুমি তখন উটের পিঠে বসবা আর তুমি কতক্ষণ উটের রশি ধরে হাঁটবে তখন আমি উটের পিঠে বসবো উইল টার্ন আমরা টার্ন করে করে তুমি কতক্ষণ হাঁটবা আমি বসবো আমি কতক্ষণ হাঁটবো তুমি উটের পিঠে বসবা এইভাবে আমরা যাব। আর যেতে যেতে দেখা গেল এমন অবস্থা যখন বায়তুল মুকদ্দাসের কাছাকাছি জায়গায় গিয়ে তারা পৌঁছে গিয়েছেন তখন চাকরের টার্ন পড়েছে যে সে উটের পিঠে বসবে আর আমিরুল মোমিন অমরের টার্ন পড়েছে যে উনি উটের রশি ধরে হাঁটবেন আমরা হইলে বলতাম যে চেঞ্জ করে ফেলি আমিরুল মমিনিন চেঞ্জ করেননি চাকর চেঞ্জ করতে চেয়েছে কিন্তু অমর রাজি আল্লাহ তালু বলেছেন না আমরা সমতায় বিশ্বাস করি এখন খ্রিস্টানরা যেহেতু আমিরুল মমিন অমর রাজি আল্লাহ তালাহুকে চিনে না উটের পিঠে বসে থাকা চাকরকে তারা মনে করেছে আমিরুল মমিনিন আর যিনি রশি ধরে হাঁটছেন তাকে মনে করেছে চাকর উটের পিঠে বসে থাকা চাকরকে সবাই স্যালুট দেওয়া শুরু করেছে সালাম দেওয়া শুরু করেছে চাকর তাড়াতাড়ি একটু লজ্জা পেয়ে গিয়ে বলল যে না আমি না আমিরুল মোমিন হলেন উনি সুফহান আল্লাহ সবাই অবাক হয়ে হজরত ওমর এটা কাউকে দেখানোর জন্য করেন নাই আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য হজরত ওমর এই কাজ করেছেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস মালিক রাজি আল্লাহ তালু খাদেম রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর খাদেম আনাস যেই কথা বলেছেন এর থেকে বড় সার্টিফিকেট তো আর কিছুই হয় নাই যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমি দশ বছরের বেশি খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে আমি কোনো কাজ করলাম কেন হয়তো ভুল করেছি তিনি ধমক দিয়ে বললেন না যে কেন করলে আমি কোনো কাজ করি নাই কেন করলাম না এটাও আল্লাহ নবী আমাকে ধমক দিয়ে জিজ্ঞেস করেন নাই আল্লাহ নবী যা খেয়েছেন আমাকে খাওয়াইছেন আল্লাহ নবীর ঘরে আমি থেকেছি আল্লাহ নবী যা পড়েছেন আমাকে পড়াইছেন আপনি এর থেকে বড় সার্টিফিকেট আর কি চান আপনি মানুষ ভালো না মন্দ আপনার ড্রাইভারকে জিজ্ঞেস করলে জানা যাবে আপনার অফিসে চতুর্থ শ্রেণীর কর্মচারীকে জিজ্ঞেস করলে জানা যাবে আপনার রিসিপশনে যে কাজ করে তাকে জিজ্ঞেস করলে জানা যাবে আপনার রুম যে ঝাড়ু দেয় তাকে জিজ্ঞেস করলে কিন্তু বোঝা যাবে যে আপনি মানুষ কি ভালো নাকি মানুষ মন্দ আমার ভাইরা আমার বোনেরা তাহলে আমাদের চাকর বাকর যারা তারাও আমাদের মতো মানুষ আল্লাহ তালা আমাদের আন্ডারে আমাদের দায়িত্বে তাদেরকে দিয়েছেন কাজেই তাদেরকে যেমনভাবে আমরা খাবার দিব তাদেরকে যেমনভাবে আমরা কাপড় চোপড় দিব আমরা যা খাবো তা তাদেরকে খাওয়াবো আমরা যা পরবো তাদেরকে তা পরাবো তাদেরকে এমন কোনো দায়িত্ব জীবনা যেটা পালন তারা করতে পারবে না কঠিন হয়ে যাবে তাদের কাজের ব্যাপারে আমরা সাহায্য করব আর সাথে সাথে আমরা এটাও খেয়াল রাখবো যে তারা আমাদের ভাই রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে ক্লিয়ারলে বলেছেন তোমাদের চাকর বাকরদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো বিদায় হজের ভাষণের একটা বড় অংশ হলো সেটা তাদের সঙ্গে যেন আমরা সবসময় ভালো ব্যবহার করি কারণ আল্লাহ সুবহান হুয়া তালা আমাদেরকে তাদেরকে ভাই বানিয়ে দিয়েছেন ইন্নামাল এখোয়া নিশ্চয়ই সব মমিনরা হলো ভাই ভাই আসুন আমরা আমাদের চাকর বাকরদেরকেও আমাদের ভাই বানাই আমাদের বোন বানাই আমরা যা খাই তা তাদেরকে খাওয়াই যা পড়ি তা তাদেরকে পড়াই এর মধ্যে দিয়ে তাদের জীবনও সুন্দর হোক আমাদের জীবনও সুন্দর হোক আর মানুষ দেখুক ইসলাম কত সুন্দর আপনারা এতক্ষণ আমাদের সাথে শরিক হওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ والسلام عليكم ورحمة الله وبركاته provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রবাহ আলমিন মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন কয়েকজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস বাংলায়